নিখিল ধরার মালিক তুমি হে প্রভু আমার নিখিল ধরার মালিক তুমি হে প্রভু আমার তুমি মোদের পালনেওয়ালা অসীম পরোয়ার তুমি মোদের পালনেওয়ালা অসীম পরোয়ার নিখিল ধরার মালিক তুমি হে প্রভু আমার নিখিল ধরার মালিক তুমি হে প্রভু আমার তুমি মোদের পাল্লেওয়ালা অসীম পরোয়ার তুমি মোদের পাল্লেওয়ালা অসীম পরোয়ার পাখ পাখালি বন বনানি নদীর কলতান সবাই তোমার তাসবি জপে প্রভু মহিয়ান পাখ পাখালি বন বনানি নদীর কলতান সবাই তোমার তাসবি জপে প্রভু মহিয়া এই ধরনের স্রষ্টা তুমি এই ধরনের স্রষ্টা তুমি পরমান দেগার তুমি মোদের পাল্লেওয়ালা অসীম পরোয়ার তুমি মোদের পাল্লেওয়ালা অসীম পরোয়ার নিখিল ধরার মালিক তুমি হে প্রভু আমার নিখিল ধরার মালিক তুমি হে প্রভু আমার তুমি মোদের পাল্লেওয়ালা অসীম পরোয়ার তুমি মোদের পাল্লেওয়ালা অসীম পরোয়ার সাগর পাহাড় নদী নালা নিখিলেই জমিন অসীম দয়াই গড়লে তুমি রবুলালামিন সাগর পাহাড় নদী নালা নিখিলে জমিন অসীম দয়াই গড়লে তুমি রবুলালামিন সব ক্ষমতা তোমার তরে সব ক্ষমতা তোমার তরে আল্লাহ আকবার তুমি মোদের পাল্লেওয়ালা অসীম পরোয়ার তুমি মোদের পাল্লেওয়ালা অসীম পরোয়ার নিখিল ধরার মালিক তুমি হে প্রভু আমার নিখিল ধরার মালিক তুমি হে প্রভু আমার তুমি মোদের পাল্লেওয়ালা অসীম পরোয়ার তুমি মোদের পাল্লেওয়ালা অসীম পরোয়ার খুটি বিহীনে আসমান কি যে মনোহর কোন বলিয়া করেন সৃজন কোন সে কারিগর খুটি বিহীনে আসমান কি যে মনোহর কোন বলিয়া করেন সৃজন কোন সে কারিগর কুল জাহানে তার সমতুল কুল জাহানে তার সমতুল নাই যে কে হওয়ার তুমি মোদের পাল্লেওয়ালা অসীম পরোয়ার তুমি মোদের পাল্লেওয়ালা অসীম পরোয়ার নিখিল ধরার মালিক তুমি হে প্রভু আমার নিখিল ধরার মালিক তুমি হে প্রভু আমার তুমি মোদের পাল্লেওয়ালা অসীম পরোয়ার তুমি মোদের পাল্লেওয়ালা অসীম পরোয়ার নিখিল ধরার মালিক তুমি হে প্রভু আমার নিখিল ধরার মালিক তুমি হে প্রভু আমার তুমি মোদের পাল্লেওয়ালা অসীম পরোয়ার তুমি মোদের পাল্লেওয়ালা অসীম পরোয়ার তুমি মোদের পাল্লেওয়ালা অসীম পরোয়ার